নবী সাল্লাহ সাল্লামের চাচা ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন মিরাজের রাতে আমি মুসা আল্লাহ সাল্লামকে দেখেছি তিনি গৌধুম বর্ণের পুরুষ ছিলেন দেহের গঠন ছিল লম্বা মাথার চুল ছিল কোকড়ানো যেন তিনি সানুয়া গোত্রের জনৈক ব্যক্তি আমি ঈসা আল্লাহ সাল্লামকে দেখতে পাই তিনি ছিলেন মধ্যম গঠনের লোক তার দেহ বর্ণ ছিল সাদার লালে মিশ্রিত তিনি ছিলেন মধ্যম দেহ বিশিষ্ট মাথার চুল ছিল অকুঞ্চিত জাহান নামের তত্ত্বাবধায়ক মালিক এবং দজ্জালকেও আমি দেখেছি আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে বিশেষ করে যে সকল নিদর্শনসমূহ দেখিয়েছেন তার মধ্যে এগুলোও ছিল সুতরাং তার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তুমি সন্দেহ পোষণ করবে না আনাস এবং আবু বকরাহ রদিল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন ফেরেশতা মণ্ডলী মদিনাকে দজ্জাল হতে পাহারা দিয়ে রাখবেন